বিপিএস আনসার আজি এলো বিপিএস আনসার কাল খোদা খুশির দের দিন আজ সবাই দেখো চা কাল খোদা খুশির দের দিন আজ সবাই দেখো চা ঈদের আনন্দ করব সবে ঈদের আনন্দ করব সবে ঈদের আনন্দ করব সবে কেটে যাকে মথুরা কাল খোদা খুশির দের দিন আজ সবাই দেখো চা কাল খোদা খুশির দের দিন আজ সবাই দেখো চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে চাঁদ দেখা যায় ওই চাঁদ দেখা যায় চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে চাঁদ দেখা যায় ওই চাঁদ দেখা যায় চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে চাঁদ দেখা যায় ওই চাঁদ দেখা যায় চাঁদ দেখার আনন্দ সবে চাঁদ দেখার আনন্দ সবে ভেসে যায় আকাশের সাথ কাল খোদা খুশির দের দিন আজ সবাই দেখো চাঁদ কাল খুদা খুশিরি খুশিরিদের দিন আজ সবাই দেখো চাঁদ চাঁদেই যে দেখো চাঁদেই যে ওই চাঁদ ছুতে আজ মন চায় যে চাঁদেই যে দেখো চাঁদেই যে ওই চাঁদ ছুতে আজ মন চায় যে চাঁদে যে দেখো চাঁদে যে ওই চা ছুতে আজ মন চায় যে চাঁদ দেখে মন বলছে শুধু চাঁদ দেখে মন বলছে শুধু বাড়িয়ে দাও দুটি হাত কাল খোদা খুশিরি দের আজ সবাই দেখো চা কাল খুদা খুশির দের দিন আজ সবাই দেখো চা ঈদের আনন্দ করব সবে ঈদের আনন্দ করব সবে কেটে যাকে মথুরা কাল খোদা খুশিরিদের দিন আজ সবাই দেখো চা কাল খোদার খুশিরিদের দিন আজ সবাই দেখো চা কাল খোদার খুশিরিদের দিন সবাই বাংলাদেশ প্রফেশনাল সিঙ্গার আবু আয়ুব আনসারের কথা শুরু কণ্ঠে বিপিএস আনসার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ঈদ মোবারক সহযোগী শিল্পী তামিম হায়দা শিশু শিল্পী মেহেদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক প্রযোজনায় বিপিএস প্রি ক্যাডেট মাদ্রাসা চাঁদপুর রেলগেট লাকসাম কুমিল্লা সৌজন্যে রিদম প্লাস ডট কম উনপঞ্চাশ বাই এক পুরানা পল্টন ঢাকা ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W dot Almadina dot com অথবা zero one eight two nine two three one two zero one